থাকে অর্থাৎ সে ভালো খাবার খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে ব্যক্তি আল্লাহ এবং রাসুলের নির্দেশ মেনে চলে না পবিত্র কোরআন বলছে যে তোমরা অমিতবায়ী হও না আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা ইসরাই ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তোমার সম্পদের অপব্যয় করিও না একজন অমিতবায়ী লোকের মতো কারণ নিশ্চয়ই অপব্যয়কারী অমিতব্যয়ী লোক হলো শয়তানের ভাই আপনি যদি অপব্যয়ী হন তাহলে অবশ্যই আপনি সর্বজনের ভ্রাতৃত্বে ব্যাঘাত ঘটাবেন কারণ স্বাভাবিকভাবেই যদি কেউ অপব্যয় করে তাতে করে বিদ্বেষ তৈরি হয় আর শত্রুতা তৈরি হয় এতে করে ভাইদের মধ্যে ঈর্ষা জন্মায় একজন মানুষ ডাকাতি করবে না সে অন্যের উপকার করবে সে তার প্রতিবেশীদের সাহায্য করবে এই সবগুলোই হলো পবিত্র কোরআন অনুযায়ী নৈতিক আচরণ কোরআনের পরে আরও বলছে যে তোমরা ঘুষ দেবে না পবিত্র ক্রণে সুরা বাকারার একশো অষ্টআশি নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা একে অন্যের সম্পদ গ্রাস করিও না এবং পেশ করিও না উহা বিচারকদের নিকট যাহাতে তোমরা অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো অর্থাৎ তোমাদের সম্পদ ব্যবহার করে বিচারকদের ঘুষ দিও না যাতে করে তোমরা অন্য মানুষের সম্পত্তি গ্রাস করতে পারো আপনার ভাইয়ের সম্পত্তি গ্রাস করাটাকে ইসলাম মেনে নেয় না আর পবিত্র কোরণে সুরা মাহিদার নব্বই নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইয়া হে মুমিনগণ নিশ্চয়ই মদ এবং জুয়া ওয়াল আনসাব ওয়াল মূর্তি পূজার বেদি এবং ভাগ্য নির্ণায়ক স্বর রুস্তম আমলি শয়তান এ উহা বর্জন করো যাতে সফল কাম হতে পারো পবিত্রকরণ বলছে তোমরা পুরোপুরি বর্জন করো মাদকদ্রব্য অ্যালকোহল ড্রাগস বর্জন করো জুয়া মূর্তি পূজার বেদি ভাগ্য নির্ণায়ক স্বর এই সব কিছু শয়তানের কার্য আর আমরা জানি যে মাদকদ্রব্য হল এই সমাজের যাবতীয় অপরাধগুলির অন্যতম একটি কারণ এর ফলে সর্বজনীন ভ্রাতৃত্বের ব্যাঘাত ঘটে আর বিভিন্ন পরিসংখ্যান আমাদের বলে দেয় যে আমেরিকায় প্রতিদিন গড়ে এক হাজার নয়শোটারও বেশি ধর্ষণের ঘটনা ঘটে থাকে আর এর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভিকটিম অথবা যে ধর্ষক একজন মাতাল থাকে আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে আমেরিকায় এইট পারসেন্ট অজাচার হয় অর্থাৎ আমেরিকায় প্রতি বারো বা ১৩ জন লোকের মধ্যে অন্তত একজন অজাচারে লিপ্ত হয়েছে অর্থাৎ নিষিদ্ধ আত্মীয় স্বজনের মধ্যে যৌন সংসর্গ বাবা আর মেয়ে ছেলে আর মা ভাই আর বোন আর বেশিরভাগই প্রায় সবগুলো ক্ষেত্রেই এই ঘটনাগুলো ঘটে মাতাল অবস্থায় এখন পৃথিবীতে এইডস ছড়ানোর একটা কারণ হলো মাদকদ্রব্য সেজন্য পবিত্রকরণ বলছে মাদকদ্রব্য এবং জুয়া এই সবই শয়তানের কাজ এগুলো বর্জন করো যাতে তোমরা সফল কাম হতে পারো যদি এইসব খারাপ কাজ বর্জন করো সার্বজনীন ভ্রাতৃত্ব থাকবে পুরো বিশ্ব জুড়ে আল্লাহ পবিত্র কোরআনে সুরা ইসরার বত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে আর তোমরা জিনার নিকটবর্তী হইও না কারণ ইহা নিকৃষ্ট আচরণ ইহা ক্ষতিকর আর অন্যান্য ক্ষতির পথগুলো খুলে দেয় ইসলাম জিনা করার বিরুদ্ধে আল্লাহ পবিত্র কোরআনে সুরা আল হুজুরাতের এগারো এবং বারো নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে হে মুমিনগণ কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে কোন নারী অপর কোন নারীকে যেন উপহাস না করে কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে একে অপরকে দোষারোপ করিও না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকিও না অনুমান হতে দূরে থাকো কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অনুমান করা পাপ অপরের গোপন বিষয় সন্ধান করিও না অপরের পশ্চাতে নিন্দা করিও না তোমরা একে অপরের পশ্চাৎ থেকে নিন্দা করিও না তোমরা কি তোমাদের মৃত ভ্রাতার গোস্ত খাইতে চাহিবে কোরআন বলছে যে যদি পেছন থেকে নিন্দা করেন যদি কারো পেছনে থেকে তার নামে নিন্দা করেন তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোস্ত খেলেন আর নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়া দ্বিগুণ অপরাধ মৃত কোনো কিছুর গোস্ত খাওয়া এমনিতে নিষিদ্ধ আর মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হলো দ্বিগুণ অপরাধ এমনকি নরখাতকরা যারা মানুষের গোস্ত খায় তারাও তাদের মৃত ভাইয়ের গোস্ত খায় না তাই যদি পেছনে নিন্দা করেন যদি আপনি কারো পেছন থেকে তার নিন্দা করেন এটা তখন দ্বিগুণ অপরাধ আপনার মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো আর পবিত্র করণে আল্লাহ সোয়ানো তালা বলেছেন এগুলোকে তোমরা সবাই ঘৃণা করো কেউ এগুলোকে পছন্দ করো না পবিত্র করণে সুরা হুমাজার এক নম্বর আয়াতে উল্লেখ আছে যে দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে অন্য লোকের নিন্দা করে নৈতিক আচরণের এই সমস্ত নিয়মকানুনগুলি যেগুলো পবিত্র ও সহি হাদিসে আছে এগুলো সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করে সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলার পাশাপাশি ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য হলো যে ইসলাম ধর্ম তার কাজেও এই কথা বজায় রাখে মুসলমানদের উচিত সর্বজনীন ভ্রাতৃত্বকে কাজেও করে দেখানো দিনে পাঁচবার সালা আদায়ের মাধ্যমে সালা আদায়ের মধ্য দিয়ে আমরা সর্বজনীন ভ্রাতৃত্বকে লালন করি এছাড়াও সহি বুখারির প্রথম খণ্ডে বুক অব আজানে পঁচাত্তর নম্বর অধ্যায়ের ছয়শো বিরানব্বই নম্বর হাদিসে উল্লেখ আছে হজরত আনাস রাদে আল্লাহ তালু বলেছেন যে আমরা যখন সালা আদায় করতাম পাশের লোকের কাঁধের সাথে আমাদের কাঁধ লেগে যেত আমাদের পা পাশের জনের পায়ে লাগতো আমাদের প্রিয় নবীজি বলেছেন সুন্না আবুদাউদে উল্লেখ আছে প্রথম খণ্ডে বুক অব সালা দুইশো নম্বর অধ্যায়ের ছয়শো নম্বর হাদিসে আমাদের প্রিয় নবীজি বলেছেন সালা আদায়ের আগে তোমরা সমান লাইনে দাঁড়াও কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও আর সেখানে শয়তানের যাবার জন্য কোনো খোলা জায়গা বা রাস্তা রেখো না আমাদের নবীজি বলেছেন সালা আদায়ের সময় তোমরা পাশাপাশি দাঁড়াও আর সেখানে শয়তানে যাওয়ার জন্য কোনো রাস্তা রেখো না নবীজি সেই রকম কোনো শয়তানের কথা বলছেন না যাকে আপনারা অনিডা টিভির অ্যাডে দেখেছেন অনিডা টিভির অ্যাড দেখেছেন দুটো সিংহের একটা লেজওয়ালা শয়তান আমাদের নবীজি এ ধরনের শয়তানের কথা বলেননি এখানে শয়তান হলো বিভিন্ন বৈষম্য জাতিগত গোত্রগত বর্ণগত সম্পদের সেখানে হতে পারে যে তারা ধনী বা গরিব সে হোক রাজা বা ফকির আপনি যখনই নামাজ আদায় করেন যখন সালা আদায় করেন কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান যাতে করে ভ্রাতৃত্ব আরও দৃঢ় হয় যেসব বৈষম্য জাতির গোত্রের বর্ণের সম্পদের সেগুলো আপনাদের মধ্যে থাকবে না আর বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ হল ইসলাম ধর্মে তীর্থযাত্রা অর্থাৎ হজ পালন করা প্রায় ২৫ লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই সময় মক্কায় আসেন হজ পালনের জন্য মানুষ আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে America Canada England Singapore Malaysia India Pakistan Indonesia বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আর এ সময় তারা দুই খণ্ডের সেলাই ছাড়া কাপড় পরেন আর কাপড়টা সাদা রঙের এখানে আপনার বোঝার উপায় নেই আপনার পাশে যে আছে সে রাজা না ফকির এটা বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় দৃষ্টান্ত পৃথিবীর এটাই সবচেয়ে বড় লোক সমাগম প্রতি বছর ২৫ লক্ষ মানুষ সেখানে জড়ো হয় আর আপনার পাশে যে লোক দাঁড়িয়ে আছে আপনি বুঝতেই পারবেন না সেই লোক রাজা না ফকির সেখানে হোক তারা ধনী বা গরিব কালো বা সাদা আপনি পৃথিবীর যে জায়গা থেকে আসেন আপনারা সবাই একই রকম কাপড় পরবেন আর আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম হজের সময় বলেছেন যে ঈশ্বর কেবলমাত্র একজনই আর একজন আরব কখনো একজন অনারবের চেয়ে বড় নয় অথবা একজন অনারব একজন আরবের চেয়ে কখনো বড় নয় সাদা কখনোই কালোর চেয়ে বড় নয় বা কালো সাদার চেয়ে বড় নয় এখানে বড় হওয়ার একটাই শর্ত সেটা হলো তাকুয়া অর্থাৎ ন্যায়পরণতা ধার্মিকতা আর আল্লাহকে মানা সে আপনি যে জাতিতে জন্মগ্রহণ করুন আপনার রং যাই হোক এসব দিয়ে আপনি বড় হবেন না আল্লাহ তালার দৃষ্টিতে সব মানুষই সমান যদি আপনি বেশি ধার্মিক হন আল্লাহকে মানেন ন্যায়বান হন তাহলে অন্য মানুষের তুলনায় আপনি বড় হবেন আর হজ পালন করার সময় প্রত্যেক মানুষই বলতে থাকে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শরিক লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়াল নিয়ামাতা লাকাবাল মুলক লা শরিক লাক তারা বলতেই থাকে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শরিক লাকা লব্বাইক এরপর তারা হজ ছেড়ে ফিরে চলে আসে কিন্তু তাদের মাথার মধ্যে ঠিকই থাকে লাভবায়ক আল্লাহম্মা লাভবায়ক যার অর্থ আমি উপস্থিত হয়েছি আমার প্রতিপালক আমি উপস্থিত হয়েছি লাব্বায়েক লা শরিক আলাকা লাব্বায়েক আমি উপস্থিত হয়েছি আল্লাহর কোনো শরিক নেই আমি উপস্থিত হয়েছি ইন্নাল হামদা ওয়াল নেয়ামাতা সকল প্রশংসায় আমাদের প্রতিপালকের জন্য সকল উদারতা প্রতিপালকের লাকাওয়াল মুল্ক লা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 এই জিনিসটাই হলো মূল সকল শক্তির উৎস আল্লাহ সুহানা আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আর ইসলামে ধর্মবিশ্বাসের মূল কথা হল বিশ্বাস করা এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আর রক্ষাকর্তা কেবলমাত্র একজনই শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত আর এই একজন স্রষ্টায় বিশ্বাস করার মাধ্যমেই পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা যায় তার অর্থ একজন স্রষ্টায় এই পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছেন এখানে হোক সে ধনী বা গরিব হোক পুরুষ বা নারী হোক সাদা বা কালো আপনার গোত্র যাই হোক না কেন আমরা সব মানুষই সমান কারণ আমাদের বানিয়েছেন শুধুমাত্র একজন স্রষ্টা একজন সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ শুধুমাত্র একজন স্রষ্টায় বিশ্বাস করলেই আপনি এই ভ্রাতৃত্ব বজায় রাখতে পারবেন আর মূলত এই কারণেই পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলি যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে সব কিছুর উপরে সেগুলো শুধুমাত্র একজন সৃষ্টিকর্তাতেই বিশ্বাস করে আর অক্সফোর্ড ডিকশনারির কথা অনুযায়ী ধর্ম শব্দের অর্থ মানুষকে নিয়ন্ত্রণ করে এমন কোনো শক্তি স্রষ্টা বা দেবতা যাকে উপাসনা করা আর বশ্যতা মানা উচিত এক কথায় যদি কোনো ধর্মকে ভালোভাবে বুঝতে চান আপনাকে তাহলে বুঝতে হবে সেই ধর্মের সৃষ্টিকর্তার ধারণাটাকে আর পৃথিবীর কোনো ধর্মের ঈশ্বরকে যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে আপনি সেই ধর্মের অনুসারীদের কাজগুলো দেখবেন না কারণ অনেক অনুসারী আছে যারা নিজেরাই জানে না তাদের ধর্মগ্রন্থ কোন সৃষ্টিকর্তার কথা বলছে এখানে সবচেয়ে ভালো উপায় হলো সেই বিশেষ ধর্মের ধর্মগ্রন্থগুলিতে সৃষ্টিকর্তার কথা কিভাবে বলেছে আর আল্লাহ পবিত্র কোরআনে সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে বলেছেন যে কুল কিতাব বলো হে কিতাবিগণ তা তাহলে এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে একই এখানে প্রথম কথাটা কি আল্লাহ না আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না ওয়ালা নুশরিকা বিহি আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না ওয়ালা ইয়াতাকিদা বাদুনা বাদান আরবাবান মিন যে আমাদের কেহ কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না ফাইনতাওয়াল্লাহ যদি তাহারা মুখ ফিরে এলয় ফাকুলু সাদু তোমরা সাক্ষী থাকো বিয়ান্না মুসলিমুন অবশ্যই আমরা মুসলমান আমাদের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করি আল্লাহ এখানে আপনাকে দেখাচ্ছেন কিভাবে অন্য মানুষের সাথে কথা বলতে হবে বলা হচ্ছে এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই প্রথম কথাটা কি আল্লাহ না ইল্লাল্লাহ আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না ওলা নুশরিকা বিহি আমরা কোনো কিছুকে তাহার শরিক করি না তাই পৃথিবীর কোনো ধর্মে সৃষ্টিকর্তার ধারণাকে যদি বুঝতে চান তাহলে আপনাকে দেখতে হবে ধর্মগ্রন্থগুলিতে কিভাবে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে যদি আপনি সেই সৃষ্টিকর্তাকে বুঝতে পারেন তাহলে ধর্মটাকেও বুঝতে পারবেন আসুন আমরা প্রথমেই হিন্দু ধর্মের ঈশ্বরকে ভালোভাবে দেখি যদি কোনো হিন্দুকে প্রশ্ন করেন একজন সাধারণ হিন্দুকে যে আপনার ধর্মে কতজন স্রষ্টা আছেন কেউ বলবে তিনজন কেউ বলবে একশো জন কেউ বলবে এক হাজার আর কেউ হয়তো বলবে ৩৩ কোটি তিনশো মিলিয়ন কিন্তু যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যিনি আসলেই তার ধর্মগ্রন্থগুলি সম্পর্কে জানেন তিনি আপনাকে বলতে পারবেন যে হিন্দুদের উচিত হবে এক ঈশ্বরের উপাসনা করা আর তাদের উচিত হবে এক স্রষ্টায় বিশ্বাস করা তবে সাধারণ হিন্দুরা এখন যে দর্শনে বিশ্বাস করে সেটার নাম হলো প্যান্থেজাম সাধারণ হিন্দুরা বলবে যে সব কিছুই স্রষ্টা গাছ স্রষ্টা সূর্য স্রষ্টা চাঁদ স্রষ্টা বানর স্রষ্টা মানুষের স্রষ্টা সাপ স্রষ্টা তবে আমরা মুসলমানরা বলি যে সব কিছু স্রষ্টার স্রষ্টা শব্দটার পরে একটা র সব কিছুর মালিক হলেন স্রষ্টা গাছের মালিক স্রষ্টা সূর্যের মালিক স্রষ্টা চাঁদের মালিক স্রষ্টা বানরের মালিক স্রষ্টা মানুষের মালিক স্রষ্টা সাপের মালিকও স্রষ্টা তবে হিন্দু আর মুসলিম আমাদের মধ্যে প্রধান পার্থক্যটা হলো যে সাধারণ একজন হিন্দু বলে সব কিছুই হলো স্রষ্টা আর আমরা মুসলিমরা বলি সব কিছু স্রষ্টার স্রষ্টা শব্দটার পরে একটা র আমাদের প্রধান পার্থক্যটা হলো এই র অক্ষরটা যদি আমরা এই র অক্ষরটার সমস্যার সমাধান করতে পারি হিন্দু আর মুসলিমরা এক হতে পারবো সেটা কিভাবে করব কোরআন বলছে এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম কথাটা কি আল্লাহ না আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না আর হিন্দু ধর্মের অনুসারীরা যে গ্রন্থটা সবচেয়ে বেশি পড়ে সেটা হলো ভগবত গীতা যদি আপনি ভগবদ গীতা পড়েন সত্যি অধ্যায়ের বিশ অনুচ্ছেদে বলা হচ্ছে যে মানুষগুলোর জ্ঞান আর বুদ্ধিকে চুরি করে নিয়েছে জাগতিক আশা আকাঙ্ক্ষা তারা অপদেবতার পুজো করে তার অর্থ যেসব মানুষের জ্ঞান বুদ্ধিকে জাগতিক আশা আকাঙ্ক্ষা চুরি করে নিয়েছে তারাই অপদেবতার পুজো করে এক সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে আর আপনি যদি উপনিষদ পড়েন হিন্দু ধর্মের আরেকটা পবিত্র ধর্মগ্রন্থ এর উল্লেখ আছে ছন্দগীয় উপনিষদে ষষ্ঠ অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অনুচ্ছেদে একম এবিদিতিয়াম সৃষ্টিকর্তা শুধুমাত্র একজনই দ্বিতীয় কেউ নেই এছাড়াও শ্বেতাশ্বেত্র উপনিষদে উল্লেখ আছে ষষ্ঠ অধ্যায়ের নয় অনুচ্ছেদে না কস্য কসেজ জনিতা না কাদিপা এর মানে সৃষ্টিকর্তার সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রভুই নেই আর তার কোনো মা বাবাও নেই আরো উল্লেখ আছে শ্বেতক্ষেত্র উপনিষদে চতুর্থ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে না তস্য প্রতিমা আস্তি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই এছাড়াও শ্বেতসূত্র উপনিষদে চতুর্থ অধ্যায়ের বিশ অনুচ্ছেদে উল্লেখ আছে যে স্রষ্টার কোনো আকার নেই কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না হিন্দু ধর্মের সব গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ বেদ প্রধানত চার প্রকার ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ আর অথর্ববেদ আপনি যদি যজুর্বেদ ভালোভাবে পড়েন সেখানে উল্লেখ আছে বত্রিশ অধ্যায়ের তিন অনুচ্ছেদে না প্রতিমা আস্তি সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই সর্বশক্তিমান স্রষ্টার কোনো আকার নেই এছাড়াও যজুর্বেদে চল্লিশ অধ্যায়ের আট অনুচ্ছেদে উল্লেখ আছে যে সর্বশক্তিমান স্রষ্টার নিরাকার এবং পবিত্র আর যজুর্বেদে এর পরের অনুচ্ছেদে চল্লিশ অধ্যায়ের নয় অনুচ্ছেদে উল্লেখ আছে যে অন্ধাত্ম তারা অন্ধকারে প্রবেশ করে যারা কোনো আসাম্বুতির পূজা করে আসাম্পতির অর্থ প্রাকৃতিক বস্তু যেমন বাতাস পানি আগুন এখানে আরও বলা হয়েছে তারা আরও বেশি অন্ধকারে প্রবেশ করে যে লোকগুলি সাম্বতির পূজা করে সাম্বুতি মানুষের তৈরি জিনিস যেমন চেয়ার টেবিল মূর্তি ইত্যাদি কোথায় বলা হয়েছে যজুর্বেদে চল্লিশ অধ্যায়ের নয় অনুচ্ছেদে এরপরে আরও পড়লে দেখতে পাবেন অথর্ববেদে উল্লেখ আছে বিশ অধ্যায়ের আটান্ন পরিচ্ছেদের তিন অনুচ্ছেদে দেব মহাওসি সৃষ্টিকর্তা হলেন সুমহান এই বেদগুলির মধ্যে সবচাইতে পবিত্র হল ঋগ্বেদ ঋগ্বেদে উল্লেখ আছে এক নম্বর গ্রন্থে একশো চৌষট্টি পরিচ্ছেদের ছেচল্লিশ নম্বর অনুচ্ছেদে যে জ্ঞানীরা এবং বুদ্ধিমান লোকেরা তাদের এক সৃষ্টিকর্তাকে অনেক নামে ডেকে থাকেন আপনি যদি ঋগ্বেদ পড়েন দুই নম্বর গ্রন্থের এক নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান স্রষ্টের অনেকগুলো নাম দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে একটি ঋগ্বেদে উল্লেখ করা আছে দ্বিতীয় গ্রন্থে প্রথম পরিচ্ছেদের তিন নম্বর অনুচ্ছেদে ব্রহ্মা যদি আপনি ব্রহ্মা শব্দটার ইংরেজি করেন সেটা দাঁড়াবে সৃষ্টিকর্তা যদি শব্দটার আরবি করেন সেটার অর্থ খালিক আমাদের মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কোনো লোক সর্বশক্তিমান স্রষ্টাকে বলে খালিক বা সৃষ্টিকর্তা অথবা ব্রহ্মা কিন্তু যদি কেউ বলে যে ব্রহ্মা হলো সর্বশক্তিমান স্রষ্টা যার চারটা মাথা আছে প্রত্যেক মাথায় একটা করে মুকুট আছে আমরা মুসলমানরা এতে প্রবল আপত্তি জানাবো এছাড়াও এভাবে আপনি শ্বেতাক্ষেত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন ষষ্ঠ অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে না প্রতিমা আস্তি সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই আপনি এখানে সৃষ্টিকর্তাকে আকার দিচ্ছেন আরও একটা সুন্দর নাম বলা হয়েছে ঋগ্বেদে দ্বিতীয় গ্রন্থে প্রথম পরিচ্ছেদের তিন নম্বর শ্লোকে সেটা বিষ্ণু যদি আপনি বিষ্ণু শব্দটার ইংরেজিকরণ শব্দটার একটা অর্থ দাঁড়ায় রক্ষাকর্তা পালনকর্তা যদি শব্দটার আরবি করেন তার অর্থ হল রব আমাদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান স্রষ্টাকে বলে রব বা রক্ষাকর্তা বা পালনকর্তা বা বিষ্ণু কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলো সেই সৃষ্টিকর্তা যার চারটা হাত আছে তার একটা হাতে আছে চক্র একটা চাকা আর একটা হাতে আছে পদ্ম আমরা মুসলিমরা এতে প্রবল আপত্তি জানাব এছাড়াও আপনি সর্বশক্তিমান স্রষ্টাকে একটা আকার দিচ্ছেন যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন বত্রিশ অধ্যায় তিন অনুচ্ছেদে উল্লেখ আছে না প্রতিমা আস্তি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই এছাড়াও ঋগ্বেদে বলা হয়েছে প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদে মা চিদানিদি সংসদ শুধু তাকেই বন্দনা করা উচিত একমাত্র তাকেই উপাসনা করো ঋগ্বেদে উল্লেখ করা আছে ষষ্ঠ অধ্যায়ের পঁয়তাল্লিশ পরিচ্ছেদের ষোলো অনুচ্ছেদে যা এক মুস্তিহী ঈশ্বর মাত্র একজনই শুধু তারই উপাসনা করো আর ব্রহ্মাসূত্র যেটা হলো হিন্দু ধর্মের মূল বিশ্বাস সেটা বলছে এই কম ব্রাহ্ম দুস্তিয়া নাস্তে নিয়া নাস্তে কিঞ্চন ভগবান একই হে দুসরা নেহি হে নেহি হে নেহি হে জরা বি নেহি হে স্রষ্টা মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই আর কখনো কেউ ছিলও না আপনি যদি হিন্দু ধর্ম গ্রন্থগুলো পড়েন আপনি তাহলে হিন্দু ধর্মের সৃষ্টিকর্তার ধারণাকে ভালোভাবে বুঝতে পারবেন আসুন এবার আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি এটার উল্লেখ আছে বুক অব ডিউটারনমিতে ওল্ড টেস্টামেন্ট গ্রন্থে ছয় নম্বর অধ্যায়ের চার নম্বর অনুচ্ছেদে মুসা আলাহিসাল্লাম বলেছেন যে শ্যামা ইসরা ইলো হাইন এটা একটা হিব্রু উদ্ধৃতি যার অর্থ হে ইসরায়েলবাসী প্রভু আমাদের ঈশ্বর কেবলমাত্র একজনই এছাড়াও আছে বুক অব আজায়াতে তেতাল্লিশ অধ্যায়ের এগারো অনুচ্ছেদে আমি একমাত্র আমি প্রভু আর আমার পাশাপাশি অন্য কোনো রক্ষাকর্তা নেই বুক অব আজায়াতে উল্লেখ আছে পঁয়তাল্লিশ অধ্যায়ের পাঁচ অনুচ্ছেদে আমি একমাত্র প্রভু এছাড়া আর কোনো প্রভু নেই আমার পাশাপাশি অন্য কোনো ঈশ্বর নেই বুক অব আজায় বলা আছে ছিচল্লিশ অধ্যায়ের নয় অনুচ্ছেদে আমি ঈশ্বর আমার সাথে আর কেউ নেই আমি ঈশ্বর আমার মতো আর কেউ নেই এছাড়া উল্লেখ আছে বুক অব এক্সোডাসে বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে এছাড়াও আছে বুক অব ডিটোরনমিতে পাঁচ অধ্যায়ের সাত থেকে নয় অনুচ্ছেদে বলা হয়েছে আমার পাশাপাশি তোমরা অন্য কারো উপাসনা করবে না সর্বশক্তিমান স্রষ্টা এখানে বলেছেন যে আমার পাশাপাশি তোমরা অন্য কোনো ঈশ্বরের উপাসনা করবে না কোনো মূর্তি বানিয়ে তোমরা কোনোভাবেই আমার সাথে তার তুলনা করবে না হোক সেটা উপরে স্বর্গের কোনো কিছু অথবা পৃথিবীর নিচের কিছু অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে কিছু তোমরা তাদেরকে কোনো সেবা করবে